ষষ্ঠ মোদেরকে ষষ্ঠ মোদেরকে ষষ্ঠ মোদেরকে ষষ্ঠ মোদেরকে ষষ্ঠ মোদেরকে ষষ্ঠ মোদেরকে কাহার ডাকে বাঁচি মরি এই দুনিয়ার বুকে ষষ্ঠ মোদেরকে ষষ্ঠ মোদেরকে ষষ্ঠ মোদেরকে ষষ্ঠ মোদেরকে সবুজ সবুজ পাতা ভরে দিলেন দুনিয়াটা দিয়ে তরুলতা কে দিলেন ওই গাছের ডালে সবুজ সবুজ পাতা ভরে দিলেন দুনিয়াটা দিয়ে তরুলতা কে দিলেন ওই গাছের ডালে সবুজ সবুজ পাতা ভরে দিলেন দুনিয়াটা দিয়ে তরুলতা কাহার সুরে পাখালি মুহু মুহু ডাকে তাহার সুরে পাক পাখালি মুহু মুহু ডাকে ডাকে সৃষ্ট মোদেরকে সৃষ্ট মোদেরকে সৃষ্ট মোদেরকে সৃষ্ট মোদেরকে কাহার ডাকে বাঁচি বলে এই দুনিয়ার বুকে সৃষ্ট মোদেরকে সৃষ্ট মোদেরকে সৃষ্ট সৃষ্ট কার সারাই সকাল বেলা কার বাগানে ফুলের মেলা কার সারাই সূর্য ওঠে সকাল বেলা কার হুকুমে বাগ বাগানে বসে ফুল होशे फूले वला কাহার রূপে শাপলা শালুক ফোটে নদীর বাঁকে কাহার রূপে শাপলা শালুক ফোটে নদীর বাঁকে বাঁকে সৃষ্ট মোদেরকে সৃষ্ট মোদেরকে সৃষ্ট মোদেরকে সৃষ্ট মোদেরকে কাহার ডাকে বাঁচি মরি এই দুনিয়ার বুকে সৃষ্ট সৃষ্ট সৃষ্ট সৃষ্ট কারা দেশে চাঁদ মামা রাত্রি আলো করে কার করুণায় মাঠে মাঠে ফসলে যায় ভরে কারা দেশে চাঁদ মামা খুঁজে জুই চাবেলি শাখে কাহার পরশ পাই যে খুঁজে জুই চাবেলি শাখে শাখে মোদের কে স্রষ্টা মোদের কে মোদেরকে মোদের কে কাহার লাগে বাঁচি মরি এই দুনিয়ার বুকে কে মোদেরকে মোদের কে সৃষ্ট মোদেরকে সৃষ্ট মোদেরকে সৃষ্ট মোদেরকে সৃষ্ট মোদেরকে সৃষ্ট মোদেরকে সৃষ্ট মোদেরকে